খালেস করে নেওয়া নিয়াতের মধ্যে কোনো রকম যদি শিরিক থাকে মানুষকে খুশি করা মানুষের বাহবা পাওয়া অথবা পার্থিব কোনো স্বার্থ নিয়ে কেউ এবাদত করে চাই সে দাওয়াতের কাজ করুক বা নফল ফরজ জেহাদ করুক কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এ সম্পর্কে আমরা হাদিসের থেকে বিভিন্ন ঘটনা বিভিন্ন হাদিস পেশ করছিলাম আজকেও তার একটা অংশ আলোচনা হচ্ছে একটা হাদিস যেটা বলা হচ্ছে কান আল উসাইরাম ও ইসমুহ আমর ইবনু রজুলাম বনি আব্দুল আশহাল وكان يرفض الدخول في الإسلام إذا عرضه عليه أحد فلما كانت غزوة أحد أخذ سيفه وانضم إلى جيش المسلمين وقاتل المشركين قتالا عظيما حتى أصيب بجراحات خطيرة ووقع على الأرض উসাইরাম এবং তার পিতা আমর ইবনে সাবেত ওসাইরাম যার নাম হচ্ছে আমর ইবনে সাবেত তিনি আব্দুল আসহাল নামক এক গোত্রের লোক তিনি যুদ্ধের জন্য নিজেকে পেশ করছিলেন অহুদের যুদ্ধের যখন সময় আসলো তিনি আখাজা সাইফাহু নিজের তরবারি হাতে তুলে নিলেন অন্দম্মা ইলা জৈশিল মুসলিমিন এবং মুসলিমদের সেনা দলে যোগ দিলেন অকাতাল আল মুশরিকিন কেতালান আজিমান মুশ্রিকদের সঙ্গে প্রচণ্ডভাবে যুদ্ধে লিপ্ত হলেন হাত্তা উসিবাবি জারাহাতিন খতিরা এবং এক পর্যায়ে তিনি মারাত্মকভাবে জখম হলেন অবকাল আল আর্ধ এবং জমিনে তিনি পড়ে গেলেন অফি নেহায়াতিল মারাকা বাইনামাকান রেজাল উম্মিন বনি আব্দুল আসহাল ইয়াবহাসুন আন কাতলাহুম ইদা বিহিম ইয়ারাউনা আল উসাইরাম যুদ্ধ শেষে যখন শহীদদেরকে তালাশ করা হচ্ছে তো বনি আব্দুল আসহালের এক ব্যক্তি তাদের গোত্রের লোকদেরকে তালাশ করছিলেন যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন অকাদ আসাবাহু মিনাল জারাহেমা আসাবাহু দেখল যে এই যে আমর ইবনে সাবেদ বা উসাইরাম সেও সেই জখমিদের মধ্যে আছে ফাতাজ্জাবু লোকের আশ্চর্য হলো কারণ এ লোকটা ও এখানে একটা কথা রয়ে গেছে সে আগে কিন্তু যুদ্ধকে অস্বীকার করত এবং এগুলো পছন্দ করত না তো যখন যুদ্ধের ময়দানে দেখা গেল সেও আহত অবস্থায় আছে ফাতাজ্জাবু তারা তারাকুহু কাবলাল মারিকা হুয়া মুন কেরুন ইসলাম কারণ যুদ্ধের আগে সে ইসলামকে অস্বীকার করত ফিল ইসলাম লোকেরা জিজ্ঞেস করলো তুমি যে এই যুদ্ধে অংশগ্রহণ করেছ এখন তুমি মারাত্মক আহত এটা কি এজন্য করেছ যে তোমার স্বজাতি লোকেরা তোমার কমের লোকেরা যুদ্ধ করছে সেই কমের ভালোবাসায় নাকি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ফকাল আবাল রাগবাতান ফিল ইসলাম সে বলল আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আমন্তু বিল্লাহি অবে রাসুলহি ও আসলামতু আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর রাসুলের প্রতি ইমান এনেছি এবং আমি ইসলাম গ্রহণ করেছি সুম্মা আখাজতু সাইফি এরপরে আমি তরবারি তুলে নিয়েছি অগাদাউত মা রাসুল সাল্লাহ সাল আলিয়া সাল্লাম এবং আমি আল্লাহর রসুলের সঙ্গে সকালে রওনা হয়েছি আসাবানি মা আসাবানি আমি যে পর্যায়ে যুদ্ধ করতে যে আহত হয়েছি তা তোমরা দেখতে পাচ্ছ সুম্মা মা তাফি লোকটা কিছুক্ষণ পরে তাদের হাতে মারা গেল আলাইসাল্লাম লোকেরা তার বিষয়টা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে উপস্থিত করলেন ফকাল ইন্নাহু মিন আহলিল জান্না আল্লাহ রসুল সাল্লাম বললেন সে জান্নাতবাসী তার লোকটা কিন্তু একক তো নামাজ পড়ার সুযোগ পায় নাই এ লোকটা ইসলামকে অস্বীকার করত এরপরে যুদ্ধের আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করে সে তরবারি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করল এবং শহীদ হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাক্ষী দিচ্ছেন সে জান্নাতবাসী জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে আল জিহাদ এই জন্য বলা আছে আল জেহাদু মুখতাসরু তরিকিল জান্না জেহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার একেবারে সংক্ষিপ্ত রাস্তা সোজা এবং সংক্ষিপ্ত রাস্তা অল্প রাস্তা একটা তরবারি দিয়ে আঘাত করলো শহীদ হয়ে গেল জান্নাতে চলে গেল কি সুন্দর সোজা তরিকা মরতে তো হবেই সেই মৃত্যুটা যদি এরকম আল্লাহর জন্য হয়ে যায় এটা আমি প্রায় বলে থাকি যে একটা আয়াত আমাদের জন্য কত আনন্দের সুরায় তবার একশো এগারো নম্বর আয়াত যেখানে বলা আছে ইন্নাল্লাহ মিনাল আল্লাহ তালা মমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ক্রেতাকে এর চেয়ে আর খুশির কি আছে ক্রেতা নিশ্চয়ই ক্রেতা কি করে তার কাছে যে জিনিসটার গুরুত্ব ওইটা কিনে নেয় আর যেটা সে দেয় বিনিময় তার গুরুত্ব নাই তার দরকার নাই তো আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন আমাদের জান এবং মালকে এর চেয়ে আর খুশির কি আছে এখন কি করতে হবে তাহলে বলা আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে লড়াই করে ফাইয়াতুলুন ওয়ুক্তালুন তারা মারে এবং মরে বোঝা গেল মারামারি আছে আল্লাহ একবার আল্লাহ রসুল সাল্লাহাম বোখারি একটা হাদিস দেখবেন আপনারা এক হাদিসে বলছেন যে লাওয়াদিত্তু আমার মনে চায় যে এমন যদি কিছু লোক না থাকতো যাদেরকে আমি প্রতিটা যুদ্ধে নিয়ে যাব সেই ক্ষমতা আমার নাই অপরদিকে তাদেরকে রেখে যাব কিন্তু তাতে তাদের মন কাঁদে এইরকম যদি অবস্থা না হতো তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যতটা গাজোয়া যায় সাহাবিরা যায় প্রত্যেকটা যুদ্ধে আমি অংশগ্রহণ করতাম এরপরে বলছেন আমার ইচ্ছে হয় আন সুম্মা সুম্মা উক্তাল সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল আমার ইচ্ছে হয় যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই চারবার বললেন আল্লাহ আল্লাহর নবী কত বড় মর্যাদার অধিকারী এত বড় বিশাল মর্যাদার অধিকারী তারপরেও তিনি বলছেন আমার ইচ্ছে হয় যে আমি আল্লাহ রাস্তায় লড়াই করি শহীদ হয়ে যাই অনেকে আবার বলে যে আল্লাহর নবী নিজেও তো শহীদ হন নাই আবু বকর শহীদ হন নাই যাদের আল্লাহর রাস্তায় শাহাদতের ইচ্ছা নাই তারা এইগুলো খুঁজে খুঁজে বের করে আল্লাহর রসুল যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করেন নাই আল্লাহর নবী দান দান শহীদ করেন নাই আল্লাহর নবীর মাথা ভাঙ্গে নাই এইগুলো দেখো না কেন এটা মনে রাখতে হবে যে এই জাতীয় জিনিসগুলো যারা বের করে তাদের অন্তরের মধ্যে আসলে রোগ আছে রোগ প্রকাশ করতে পারে না দেখবেন যে ওই হাদিসগুলো খুঁজে বের করে যেখানে শহীদ হওয়ার থেকে কোন রকম ওজোর পেশ করা যায় দুইজন লোক একসাথে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ নবীর কাছে দুজন লোক ইসলাম গ্রহণ করেছেন একজন লোক আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন দ্বিতীয় জন এক বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ওই দ্বিতীয় লোকটা জান্নাতে আগে যাবে কারণ সে যে এক বছর নামাজ পড়ল রোজা রাখলো এবাদত করল এগুলো তার সব যুক্ত হবে না এই হাদিসটা বয়ন করলো এটা তার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ওই যে লোকটা এক বছর আগে গিয়ে শহীদ হয়ে গেল তার চেয়ে তো ওই পরের লোকটা বেশি জান্নাতে মর্যাদা বেশি পাবে তাহলে যে হাদিকে লাভটা কি শয়তান খুঁজে খুঁজে এই হাদিসগুলো দেখাইয়ে দেয় এটা মনে করতে হবে যে এই যে দুইজন লোক ইসলাম গ্রহণ করেছিল দুইজনই তো মুজাহিদ ছিল এটা দেখো না দুইজন আল্লাহ নবীর সাহাবি আল্লাহর নবীর এমন কোন সাহাবি ছিল যে জেহাদ করে নাই আল্লাহ নবীর এমন কোন সাহাবি ছিল যে যুদ্ধের ময়দানে যাওয়ার মতো তার আগ্রহ ছিল না এইটা দিয়ে তুমি কি বুঝাচ্ছ অথচ এই লোকগুলোর নজরে নাই শাহাদাতের মর্যাদার জন্য যে হাদিসগুলো এইগুলো তারা দেখে না আল্লাহর নবী আল্লাহর নবী আদিষ্ট হয়েছেন কেতালের জন্য উদ্বুদ্ধ করার জন্য ওয়াজ করার জন্য ইয়া কেতাল হে নবী আপনি মমিনদেরকে উৎসাহিত করুন উদ্বুদ্ধ করুন হারেদ তাহারিদ করুন উত্তেজিত করুন লীল কেতাল কেতাল করার জন্য যুদ্ধ করার জন্য আল্লাহর নবীকে বলা হচ্ছে তাহারিদ করার জন্য আর আমরা তাহারিদ করি যে কোন রকম জেহাদে না যাইয়ে পারা যায় কিনা এই জন্য আপনাদেরকে আমি সবক দিলাম খালি যে শুনবেন তা না আপনারা সুরায় আনফাল সুরায় তওবা সুরায় মুহাম্মদ সুরায় কি সফ এই সুরাগুলো পড়বেন বারবার পড়বেন এই সুরাগুলো পড়লে আপনাদের ইমান তাজা হবে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় জীবন দিতে সহজ হয়ে যাবে তো বলছিলাম আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম এই লোকটা একক তো নামাজ পড়ে না তাকে জান্নাতের সুসংবাদ দিলেন এরকম আরো হাদিস দাতা ইয়াউমিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা মসজিদ সাল্লাল্লাহু আলাইহি কোন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সকালে মসজিদে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল ইয়াজলিস ইনদা কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবীর ইন্তেকালের পরে ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ঘটনা উনি একদিন সকালে মসজিদে গেলেন গিয়ে দেখলেন যে মোয়াজেবনে জাবাল রাজি আল্লাহ আনহু আল্লাহর রসুলের কবরের কাছে বসে কাঁদছেন অহুয়া ইয়াবকি বোকান সাদিদান খুব বেশি কাঁদছেন ফাকাল আল্লাহ ওমার মা ইউব কি কা অমর বললেন যে মহাজ তুমি কেন কাঁদছ কালা মহাজ রাদি আল্লাহ তালা আনহু হাদিস সামিয়া তুহমিন রাসুলিল্লাহ ইল্লাহ আলিয়া আলাইসাল্লাম আমি একটা হাদিস মনে করে কাঁদছি যে হাদিসটা আমি নিজে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শুনেছি আল্লাহ নবীর থেকে একটা হাদিস শুনেছি ওই হাদিসটাকে মনে করে আমি কাঁদছি হাদিসটা কি কলা আল ইয়াসির মিনার রিয়া ইশিরকুন যে সামান্য রিয়া এটাও শিরিক রিয়া মানে লৌকিকতা লোক দেখানো মানুষকে খুশি করার জন্য এটা সামান্য হলে তাও শিরিক এরপরে বললেন অমান আদা আউলিয়া আল্লাহি ফাকাদ বারাজাল্লাহ বিল মুহারাবা ইন্নাল্লাহ ইহিব্বুল আবরার আলাতকিয়া আলাকফিয়া الذين إذا غابوا لم يتفقدوا وإن حضروا لم يعرفوا قلوبهم مصابيح الهدى যে আল্লাহ রসুল আরো বললেন যে ব্যক্তি আমার অলিদের সাথে অলি কারা আল্লাহর অলি কারা দেখেন আউলিয়া দুই রকম কয়রকম আউলিয়া কয়রকম আজকে যেন কে ফোনে এজুকেশন থাকলে ভালো করে শুনে নেবেন মোবাইলে বলা হয়েছিল আউলিয়া দুই রকম আউলিয়া অলি শব্দের বহু বচন আউলিয়া কার বহু বচন অলিউন এই শব্দের বহু বচন হচ্ছে আউলিয়া অলিউন শব্দের অনেক অর্থ আসে অলি মানি বন্ধু অলি মানি সাথী অলি মানি মালিক এর থেকেই মাওলা এর থেকে কি মাওলা কোরআনে আমরা আছে যে হুয়া মাওলানা তিনি আমাদের মাওলা আমাদের মাওলা কে আল্লাহ সুবাহান মাওলা এখানে মালিক অর্থে এই শব্দ থেকেই আসে আউলিয়া অলিউন থেকে আউলিয়া মানে তাহলে কি হতে পারে আল্লাহর বন্ধু আল্লাহর ন্যাক বান্দা এই জাতীয় অর্থ তার আউলিয়া দুই রকম একটা হচ্ছে আউলিয়া আল্লাহ আল্লাহর অলি কোরআনের শব্দটা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন যারা সত্যিকার অর্থে আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নেই ভয় নাই দুনিয়াতে চিন্তা নাই পরকালে আর দিকে বলা আছে আউলিয়া ও শৈতান কি বলা আছে আউলিয়া ও শৈতান শয়তানের আউলিয়া শয়তানেরও কি আছে আউলিয়া আছে অলি আছে এই শয়তানের অলি কারা আউলিয়া কারা যারা আল্লাহর হুকুমকে পছন্দ করে না অথবা আল্লাহর দুশ্মনদের সাহায্য করে মুসলমানদের বিরুদ্ধে কুফফারদের তথ্য প্রকাশ প্রবাহ তথ্য প্রদান করে মুসলমানদেরকে কুফফারদের হাতে ধরিয়ে দেয় অথবা মুসলমানদের ক্ষতি করার জন্য গোয়েন্দাগিরি করে এরা হচ্ছে কার অলি এরা অলি তবে কার অলি এরা অলি আউলিয়া শৈতন এরকম ভাবে যারা আল্লাহর নবীর সুন্না থেকে মানুষকে সরাবার জন্য আয়াতের ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে এরাও অলি কার অলি শৈতানের অলি তো উনি বললেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর অলি যারা আল্লাহর অলি বলতে আমাদেরকে বোঝায় না আল্লাহর অলি বলতে আমাদের সমাজে মনে করে সালাকাটা বললে আল্লাহর অলি অথবা যদি কি করে নামাজ ওজা না করে পাগল হয়ে গড়ে সে আল্লাহর অলি অথবা যদি একটা পীর হয় সে আল্লাহর অলি এই অলিদের তালিকায় আবু বকর ওমর ওসমান নাই এই অলিদের তরিকায় খালেদ বিন অলিদ নাই আপনারা কি শুনেছেন সুবিদের বইতে কোনো সময় খালেদ বিন অলিদের নাম আসছে আপনারা কি কোনো সময় শুনেছেন অমর বিন খত্তাবের নাম আসছে সুবিদের তরিকায় অলিদের তরিকায় আপনারা কখনো শুনেছেন মোহাম্মদ বিন কাসেমের নাম আসছে অলিদের তরিকায় আপনারা কি শুনেছেন কোন সময় আবদুল্লাহ বিন মোবারকের নাম আসছে অলিদের তরিকায় কারণ হচ্ছে এই এরা ওদের পরিভাষায় আল্লাহর অলি না কারণ এরা লড়াই করেছে কি করেছে এরা জেহাদ করেছে জেহাদ করলে যে ইমান মজবুত হয় সারা জীবন জিকির করে পারবে বড় শাহেখ আদনান তমিমির কিতাব আবদুল্লাহ ইবনে আজামের কিতাব আব্দুল আজাম ইবনে আব্দুল আজাম শেখ আব্দুল আজাম উনি লিখেছেন যে আমি একবার আফগানিস্তানের জেহাদের ময়দানে প্রচন্ড বোমিং হচ্ছিল আমি একটা গাছের তলায় বসে কোরআন পড়ছিলাম দেখি যে আমার পাশ দিয়ে গুলি যাচ্ছে গাছটা পড়ে গেল কিছুক্ষণ পরে গুলির আঘাতে বোমার আঘাতে আমি কোরআন তেলাবাদ করছি আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত চলে গেল বোমিং বন্ধ হচ্ছে না এক পর্যায়ে আমার পা আহত হলো যুদ্ধ থেমে গেল আমি কোরআন পড়তে রইলাম পরে দেখলাম যে আমার এই যুদ্ধে সামান্য আহত হওয়া ছাড়া আর কিছুই হয় নাই আমি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে সামান্য আহত করেই ছাড়া আমাকে শহীদ করতে পারলা না তুমি এখনো এইভাবে যখন চতুর্দিকে গুলি চলে অথবা তরবারির আঘাত মাথার উপরে চলে আসে তলোয়ার যখন চমকায় তখন ইমানটা চলে যায় কার উপরে শুধু আল্লাহর কাছেই চলে যায় কাজে আপনি জিকির করে পঞ্চাশ বছর জিকির করে যেই পরিমাণ ইমান মজবুত করবেন এক মুহূর্ত গিয়ে জেহাদের ময়দানে হাজির হন ইমান মজবুত হয়ে যাবে সব সিরিক উঠে যাবে কাজে ইমানের মেহনত আর ইমানের মেহনত করার জায়গা কোনটা অনেকে আছে ভুল ব্যাখ্যা করে ইমান আগে মজবুত করি তারপরে জেহাদ করতে যাব নইলে কি কাপুরুষ লজ্জাও লাগে না আমি যদি জেহাদ করতে যাই আর জেহাদ করতে গিয়ে পালাইয়ে যাই তাহলে তো গুনা কাবির হবে শয়তান জাইয়া আহম শয়তান আমাল আহম শয়তান কত সুন্দর করে সাজাইয়া গুছে তাকে বুঝাইছে জেহাদ করতে যদি যাই আর ইমান যেহেতু দুর্বল কাজে পালাই আসি তো পালাই আসলে গুনায় কাবিরে হবে এই জন্য যাই না বা যাওয়ার আগ্রহ রাখি না আল্লাহ আকবার এই যে সাহাবির ঘটনা বললেন উসাইরাম উনি কি ইমানের মেহনত করছিলেন আগে ইসলাম গ্রহণ করলেন ওনার কমের কেউ জানেও না যে ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করে তরবার নিয়ে যুদ্ধ করতে শহীদ হয়ে গেলেন ইমান মজবুত করছেন কোথায় গিয়ে লড়াইয়ের ময়দানে কাজে ইমান মজবুত করার জায়গাও লড়াইয়ের ময়দান যখন দেখবেন যে চতুর্দিকে গুলি আসতেছে এখন আর কেউ বাঁচাবার রক্ষা নাই তখন ইমানটা যাবে কার উপরে সোজা জান্নাত সোজা দেখবেন তখন এই জন্য এই বলতেছিলাম যে বিষয়টা যে আল্লাহর অলি কাকে বলে আল্লাহর অলি তো ওরা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহর অলি তো ওরা যারা আল্লাহর বিধানকে কোনো পরিবর্তন করে না আল্লাহর অলি তারা যারা আল্লাহর কথা বলতে কোনো ভয় করে না কাউকে আর যারা আল্লাহর কথা বলতে ভয় পায় সে কি আল্লাহর অলি নাকি সে তো আল্লাহকে ভয় আল্লাহ যে তার মালিক আছে আল্লাহ যে তাকে দেখছেন আল্লাহ তাকে সাহায্য করে এই বিশ্বাস তার নাই তো সে অলি হলো কি করে দেখেন বলা হচ্ছে কি উনি কাঁদছেন কি জন্য উনি বলছেন যে ইন্নাল্লাহা আবরার আলাকফি আলাতকিয়া নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই লোকদেরকে যারা কি থাকে আল গোরাবা গরিব গরিবের ব্যাখ্যা দিচ্ছেন আল আবরার যারা নেককার আল আতকিয়া যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে চলে তাকোয়া অর্জন করে তাকোয়া কি জিনিস তাকোয়া মানে হচ্ছে এটা আপনারা তাফসির ইবনে কাসির দেখবেন দা আলিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এই মুত্তাকিনের তাফসির করতে গিয়ে ওখানে আসছে এবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছে যে তাকোয়া কি জিনিস মুত্তাকিন কাকে বলে আল্লাহ আকবার কি সুন্দর ব্যাখ্যা এবনে আব্বাস জিজ্ঞেস করলেন লোকটাকে তুমি কি কখনো কাটাদার জঙ্গলে ভ্রমণ করেছ কাটাদার জঙ্গলে কাটাদার জঙ্গলে কাটা বিভিন্ন রকম হয় বেতের কাটা এছাড়া আরো কত কাটা আছে এই জঙ্গলে কখনো গিয়েছ কি বলে হ্যাঁ গিয়েছি বলে কেমনে চলো ওই যে কাটাদার জঙ্গলে যখন ঢুকি তখন প্রথমে মাথার দিকে খেয়াল রাখি মাথায় কাটা ঢুকলো কিনা মাথাটা নিচু রাখি পায়ের তলার দিকে খেয়াল রাখি পায়ের তলায় কাটা ঢুকলো কিনা শরীরের অন্যান্য অঙ্গের দিকে খেয়াল রাখি গায়ে কোনো ডালের থেকে কাটা ঢুকলো কিনা নিচে পরা কাটা উপরে ডালের কাটা সাইডে ডালের কাটা এই কাটাগুলো আমি ভয় করে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে জড়সর হয়ে তারপরে হাঁটি চতুর্দিক সমানভাবে খেয়াল রাখি এমনি আব্বাস রাদি আল্লাহ বলছেন আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র কি সুন্দর উদাহরণ দিচ্ছেন যে এই কাটাদার জঙ্গলে চলতে গিয়ে তুমি যেমন চতুর্মুখী সতর্কতা অবলম্বন করছো আল্লাহর বিধান পালন করতে গিয়ে আল্লাহর আদেশগুলো পালন করা নিষেধগুলোকে পরিহার করার ক্ষেত্রে এই রকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকোয়া আর এটা যে ব্যক্তি করে চলে তাকে বলে মোত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন যারা এরকম তাকোয়া অর্জন করতে চায় তাদের জন্য কোরআন হেদায়তকারী হুদাল্লিল মুত্তাকিন এই যে দালিকাল কিতাব লারাই বাফি হুদাল্লিল এই তাকুয়া যারা অর্জন করতে চায় কোরআন তাদেরকে হেদায়ত করবে আর যারা তাকুয়া অর্জন করতে চাবে না তাদের হেদায়ত করবে না তো বললেন যে আল্লাহ তারা ভালোবাসেন আল আবরর আল আতকিয়া এই মোত্তাকিদেরকে এই জন্য আমাদের ভাইদেরকে আমি বলবো আপনারা যারা কষ্ট করে দিনের কাজ আমরা করি সব সময় চেষ্টা করবে একজনকে খুশি করতে কাকে আর তিনি তো আমাকে সবসময় দেখেন তার এলেম আমার সঙ্গে সবসময়ের জন্য আছে তাহলে আমার আর কোনো মানুষকে খুশি করা দরকার নেই আমি কাজ করি যার জন্য তিনি আমাকে সবসময় দেখেন আমার ঘরে দেখেন বাইরে দেখেন রাস্তাঘাটে আমাকে দেখেন আমি যদি তার জন্য মার খাই তিনি তো দেখেন না কাজে আমাকে সবসময় তাকে খুশি করার জন্য কাজ করতে হবে এরপরে বলছেন আল আকফিয়া আল আল আকফিয়া যারা গোপন থাকে খফি গোপন থাকে নিজেকে প্রচার করতে চায় না আমাকে সবাই চিনুক সবাই জানুক এই প্রচার সর্বস্ব এই রকম না আরাকফিয়া আল্লাদিনা সমাজে তাদের কেউ এত বড় অবস্থান নাই যে তারা যদি কোনো সমাজের থেকে মসজিদ থেকে অনুপস্থিত থাকে কেউ তাদের খুঁজে না অমুক গেল কোথায় অমুক ব্যক্তি না হইলে মসজিদ চলবে না এরকম কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে না লামিউতা ফাক্কাদু কেউ তাদের খোঁজ নেয় না ওয়াইদা হাদারু লামি ওরাফু আর যদি মসজিদে থাকেও তো তবু কেউ চিনে না তাকে এরকম লোক এরকম লোক কিন্তু তার অন্তরটা কিরকম কলু হুদা তাদের অন্তরটা হচ্ছে হেদায়তের চেরাগ হেদায়তের বাতি এইরকম লোক যারা আল্লাহ তারা তাদেরকে ভালোবাসেন ওহা কাদা ইউহাদ্দিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি রিয়া এভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আমাদেরকে রিয়া থেকে লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আর সাবধান করেছেন আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম আরো বলেছেন ইন্না মুখলিসুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লোক হচ্ছে আল মুখলিসুন যারা মুখলেস যেটা আগেও ব্যাখ্যা দিয়েছি তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এইভাবে আরো একটা সাহাবি ঘটনা আসছে ফি এহদাল সাল্লাম লিকিতালিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বের হলেন ফাতাহু মিনাস সাহাবা সাহাবাদের থেকে একজন লোক আল্লাহ রসুলের কাছে এলো আল্লাহ ইয়া ইন্নি রাজুলুন আসওয়াদ লোকটা বলল ইয়া আমি তো একজন কালো মানুষ মন্তেনুর রিহ ভালোভাবে মেহনত করে গোসল করতে পারি না সাবান দিতে পারি না আমার গায়ে থেকে অনেক সময় ঘামের গন্ধ আসে কবি হল ওয়াজহে চেহারাটাও ভালো না লা মাল আলি আমার কোনো সম্পদও নাই গরিব তাহলে দেখতে ভালো না মেহনাত করে গায়ের থেকে গন্ধ আসে চেহারাও ভালো না কালো মানুষ মালও নাই সম্পদ নাই গরিব ফাইন আনা কাতাল তু হাউলাইল মুশরিকিন হাত্তা উকতালা ফাইন আনা আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে যুদ্ধ করি এবং এক পর্যায়ে আমি মুর্শিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় যাব ওয়াকান আর রজুল সাদেকান ফি কৌলিহি মুখলিসান ফিহি লোকটা তার এই জিজ্ঞাসার মধ্যে তার কথাটা অন্তরের কথা ছিল এবং সে মুখলেস ছিল ফকাল আলাহুন নবী সাল্লাহ আলাইসালাম ফিল জান্না আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমার স্থান হবে জান্নাতে তুমি জান্নাতে চলে যাবে লোকটা আল্লাহ রসুলের থেকে কথা শুনে যুদ্ধের ময়দানে অগ্রসর হলো এবং প্রচন্ড আকারে সে শক্তি নিয়ে লড়াই করলো এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন আলাইহি রসুল্লাহ আল্লাহ রসুল তার কাছ দিয়ে গেলেন তখন দেখতে পেলেন যে সে শহীদ হয়ে আছে ফাকালা আল্লাহ রিহাক আল্লাহ রাসুল বললেন আল্লাহ তারা তোমার চেহারাকে সুন্দর করে দিয়েছেন তোমার শরীরের ঘ্রাণকে সুগন্ধ যুক্ত করে দিয়েছেন তোমার সম্পদ আল্লাহ তালা অনেক দিয়েছেন জান্নাতে তো সব কোন গরিব নাই সুম্মা কাল আলী আসহাবিহি এরপরে আল্লাহ রাসুল বললেন সাহাবিদেরকে ফাকাদ রাইতু জাওজাতাহু মিনাল হুরিল ইন নাযাআতহু মিন বাইনা কয় যে আমি দেখতে পাচ্ছি যে তার যে হৌরে আইন জান্নাতের হৌরে আইন যে তার জন্য রাখা হয়েছে সে তার জন্য জান্নাতের পোশাক নিয়ে এসে বারবার একবার সেই পোশাকে ঢুকে একবার তাকে পরিধান করাবার চেষ্টা করছে এভাবে মুখলেস যারা আমি এখলাস সম্পর্কে আলোচনা বেশ করছিলাম সাথে সাথে আমাদের হাদিসগুলো এমন হাদিসগুলো আসছে যে হাদিসগুলো এই জন্য মুখলেস পরীক্ষাই হয় যাদের ময়দানে মানে এখলাস সম্পর্কে আমরা আলোচনা পেশ করছি হাদিসগুলো সবই আসছে কোন জায়গার কারণ আপনি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করেন কি করেন না পরীক্ষা হবে কোন জায়গায় ময়দানে তবে কোন ময়দানে যে ময়দানে ফাইয়াক তুলুন অয়ুক্তরণ আছে কেতাল আছে লড়াই আছে এই ময়দানে পরীক্ষা হয় এরকম ভাবে ওকাফা আবু মুসালা শাহরি ইয়ামান ফিন্নাস ফকাল ইত্তাকু হাদা শিরকা ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল আবু মুসা শাহরি রাজি আল্লাহ আনহু একবার মানুষের সামনে খুদ্া দিলেন লোক সকল এত্তাকু হাদা শিরকা তোমরা এই শিরিক মানে রিয়া লৌকিকতা এ শিরকে খাফি এটাকে ভয় করে চলো ফৈন্নাহু আখফা মিন দাবিবিন নামল এটা পিঁপড়া যেরকম চলে পিঁপড়ার চেয়েও সূক্ষ্ম ভাবে ঢুকতে থাকে ফাকামা রজুলানে লাম ইয়াক্তানি আবিমা ক্বালাহু ফাহাদ্দাদাহু আন ইয়াশকুয়াহু ইলা আমির মুমিনিন ওমর ইল্লাম ইয়াতি বিদলিল আলা মা ইয়াকুল فقال أبو موسى رضي الله تعالى عنه خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم তো এইটা যখন আবু মুসা আশারি রাজি আল্লাহ তালু যখন বললেন ওইখানে দুইজন লোক দাঁড়াই গেল যে আপনার দলিল পেশ করতে হবে এটা আপনি নিজে বললেন নাকি আল্লাহ রসুল বলেছেন ওরা গিয়ে সোজা আমিরুল মোমিনিন অমর বিন খত্তাবের কাছে নালিশ করলেন যেরকম আবু মুসা আশারি এই খুদ্া দিয়েছে যে এই শিরকে খফি মানে রিয়া লৌকিকতা এটা নাকি পিঁপড়ার পায়ের যে আওয়াজ তার চেয়েও সূক্ষ্মভাবে মানুষের মধ্যে রোকে অমর বিন খত্তাব রাজি আল্লাহ তালা আনহু আবু মুসা আশারিকে ডাকালেন আবু মুসা আশারি এবারে বললেন খতাবান আর রাসুল্লাহ সাল্লাম জাতাইয়ামিন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে একবার খুদ্া দিচ্ছিলেন তিনি দাঁড়িয়ে বলেছিলেন নাস ইত্তাকুহাদা শিরকা তোমরা এই শিরিক থেকে বাঁচো ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল নিশ্চয়ই এই শিরিক মানে কোন শিরিক রিয়া এখলাসের বিপরীত কি আমরা এখলাস নিয়ে আলোচনা করছি এখলাসের বিপরীত হচ্ছে রিয়া এগুলো জানতে হবে সেরেকের বিপরীত কি তাওহিদ আর তাওহিদের বিপরীত কি এরকম সুন্নাতের বিপরীত কি বেদাত বেদাতের বিপরীত কি এরকম এখলাসের বিপরীত কি রিয়া সুমা রিয়া মানে দেখানো সুমা মানে শোনানো রিয়া আমরা রিয়া আলোচনা আসছে যেহেতু এখলাসের আলোচনা এখলাসের বিপরীত হচ্ছে রিয়া তো উনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি খুদ্া দিয়েছিলেন ইত্তাকুহাদ রসুল উনি বললেন যে সময় একজন সাহাবি আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল যে শেরিকটা এত সূক্ষ্ম যে পিঁপড়ার পায়ের আওয়াজের চেয়েও সূক্ষ্মভাবে সে মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা এই শিরিকের থেকে বাঁচব কি করে আল্লাহ রসুল সাল্লাম বললেন কৌল তোমরা বলো আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন আন নুসরেকা বিকা শাইআন নাআলামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা না নাআলামুহু জানলা আমরা তোমার কাছে পানা চাই ওই শিরিক থেকে যেগুলো আমরা জানি এবং তোমার কাছে ক্ষমা চাই ওই শিরিক থেকে যেটা আমরা জানি না এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাঁচতেও বললেন দোয়াও করতে বললেন এরপরে আসছে ওই ঘটনাটা যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম সামি আবেদুমিন আব্বাদ বানি ইসরাইল আন কৌমিনী আবুদুন সাজারা যে একজন আবেদ বুজুর্গ সে শুনলো যে লোকেরা একটা বট গাছ পূজা করে বা একটা যে কোনো গাছ পূজা করে গদে বল আবেদ আবেদ এতে খুবই প্রচন্ড রাগান্বিত হলেন ওয়াখাদা ফাসান একটা কুড়াল নিলেন কুড়াল ওয়াজাহাব আল ইয়াক্তাহাতিলকা সাজারা কুড়াল নিয়ে ওই গাছটা কাটার জন্য তিনি রওনা হলেন পথি মধ্যে তার সামনে ইবলিস শয়তান এসে দাঁড়ালো একজন বুড়া বড় আলেম শাইখের সুরত ধরে অকাল আলাহু এবং বলল যে ইলা আইনা আন্তা জাহিবুন কোথায় যাচ্ছ কুড়াল নিয়ে আখবরাহুল আবেদ আবেদ ব্যক্তি বলল যে আমি এরকম শুনলাম লোকেরা ওই গাছ পূজা করে আমি গাছটা কেটে ফেলবো ইবলিস তাকে বাধা প্রদান করলো এবং আবেদ ও আলাল আবেদ তার সঙ্গে মারামারি শুরু করে দিল এবং এক পর্যায়ে ইবলিসকে সে ধরাশায়ী করলো ইবলিসকে সে জমিনে ফেলে দিল তার বুকের উপরে চড়ে বসলো ফারাদা আলে ইবলিস ইবলিস তখন তাকে প্রস্তাব করলো আইয়ার যে আনকাতি সাজারা আলে আইয়তিয়া হুকুল্লাহমিন দিন আর যে ঠিক আছে তুমি গাছ কাটার সিদ্ধান্ত পরিবর্তন করো আমি তোমাকে প্রতিদিন দুই দিনার করে দিব দুইটা স্বর্ণ মুদ্রা তোমাকে দিনার স্বর্ণ মুদ্রাকে বলা হয় দুইটা স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দিয়ে দেব তোমার বিছানার তলে রেখে আসবো যায় না আমাদের তলে রেখে আসবো অনেকে যায় না আমাদের তলে টাকা পায় না এটাও সাবধান থাকতে হবে টাকাটা কে দিল তো যাও তোমার যা নামাজের তলে আমি প্রতিদিন দুই দিনার করে দিয়ে আসবো ফাওয়া ফাকাল আবেদ আবেদ করে ঠিক আছে তাহলে যাই ফিরে গেল অফিল ইয়ামাইনিল আব্বালে ওয়াসানি ওয়াজাদাল আবেদ দিন আরাইন ফি বাইতিহি প্রথম দিন দ্বিতীয় দিন ঠিকই ওই আবেদ তার যায় নামাজের তলে বা বিছানার তলে দুই দিন আর পাইল অফিল ইয়াম ইসলাম ইয়াজিদ শাইআন তৃতীয় দিনে কিছুই পায় নাই ফাঁকাতিবা এবারে তার আবার সে আগের রাগ এবং ক্ষোভ চলে আসলো সাজারা সে ওই গাছ কাটতে গেল কুড়াল নিয়ে রওনা হলো ফাকাবাল ইবলিস ফি কবির ওই আগের সূরত ধরে ইবলিস তার সামনে এসে দাঁড়ালো ওয়া তাশাজারা মাহু এবং তার সঙ্গে মারামারি লাগলো লিয়ামনাহু না কাতি সাজারাতে গাছ কাটার পর তাকে বাধা দেওয়ার জন্য শয়তানের সঙ্গে আজকেও মারামারি হচ্ছে কিন্তু আজকে বাহু ইবলিস হাদিল মাররা আজকে ইবলিস তাকে ধরাশায়ী করে তার বুকে চড়ে বসল ফকাল আবেদ কাই ফকালাপ্তানি হাদিল মাররা এবারে আবেদ ব্যক্তি বলল আচ্ছা গতকালকে তোমাকে আমি একটা আছাড় দিয়ে ফেলে দিলাম আর আজকে তুমি আমাকে কি করে এখন ধরাশায়ী করলা আমার বুকে চড়ে বসলা ফাকালা ইবলিস বলল ফিল তুমি প্রথম দিন যে আমার উপরে আক্রমণ করেছিলে সেটা তোমার নিজের উদ্দেশ্যে না আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জন্য আল্লাহর নুসরাত তোমার সঙ্গে ছিল ওয়াকানা আমালুকা খালেস আল্লাহু তোমার আমলটা খালেস আল্লাহর জন্য ছিল আমানাক মিন্নি আল্লাহ তারা তোমাকে আমার থেকে নিরাপত্তা দিয়েছিলেন আমার থেকে তোমাকে আল্লাহ হেফাজত করেছিলেন আম্মাহাদ কিন্তু আজকে তুমি আর সেই সেদিনের লোকটা নও ফাকাদ গদব তালি নাফসিকা তুমি আজকে আমার উপরে খেপেছ তোমার নিজের স্বার্থে লে দিনার রহিন ওই যে দুই দিনার দেওয়ার কথা ছিল সে দেই নাই এই জন্য আমার উপরে খেপে গেছ ফাগালাফতুকা আজকে আর তোমার সাথে আল্লাহর নুসরাত নেই এই জন্য আজকে আমি তোমাকে ধরাশাই করেছি তো এটা হাদিস থেকে আমরা বুঝলাম যে আরো কিছু আলোচনা আসবে ইনশাল্লাহ আরো কয়েকটা হাদিস সামনে আছে ইনশাল্লাহ তো আমরা অল্প অল্প করে শুনবো কারণ এটা একটা বড় সবক এটাকে আমরা বিস্তারিত আলোচনা করতে করতে ইনশাল্লাহ আমরা যদি বলি সেই মেজাজ তৈরি হয় তাহলে ইনশাল্লাহ আমাদের কাজও বরকত আসবে আমাদের সাথে শয়তানরা পারবে না আর যদি আমরা সেই রকম এখলাস তৈরি করতে না পারি তাহলে আমাদের সঙ্গে আমরাও শয়তানের সাথে পারবো না এই জন্য ইনশাল্লাহ আমরা এগুলো শিখব এবং কাজ চালিয়ে যাব আমরা দাওয়াতের কাজ বন্ধ রাখবো না দাওয়াতের কাজ আপনারা চালাবেন যেখানে সেখানে তাও হিদে দাওয়াত দেবেন ইনশাল্লাহ আমি দেখেছি যে এরকম অনেক ছোট ছোট মানুষেরা এরা দাওয়াতের কাজ করে একটা ছোট বাচ্চা সেও দাওয়াতের কাজ করে আল্লাহ তালা আপনাদেরকে হয়তো এই উম্মতের জন্য কবল করেছেন এই উম্মার জন্য আপনাদের অনেক কিছু করার আছে এই উম্মত এখন শিরিক বুঝে না তাওহিদ বুঝে না ইসলাম বুঝে না এই উম্মত এখন কি করে নিজেদেরকে বাঁচাবার জন্য ইসলামের যে পরিবর্তনগুলো করা হচ্ছে এগুলো সব মেনে নিচ্ছে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের মূল্য বেশি না আমাদের জীবনের মূল্য বেশি ইসলাম রক্ষার জন্য আমাদের জীবন দিতে হবে তৈরি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কাজ করব আর নিয়মিত আমরা আসবো এই মসজিদটা আপনারা বসবেন ইনশাআল্লাহ আপনারা এর মাধ্যমে আমাদের মান উন্নয়ন হবে আমাদের কাজে এখলাস পয়দা হবে আল্লাহ তালা আমাদের বরকত দান করবেন ওসল্লাহ তাআলা আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলী আসমাইন সুবহান আল্লাহ বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু